দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি হে নাবি হে নাবি হে নাবি হে নাবি দাও না দেখা তুমি শয়নে মোদের দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর দুচোখ বুঝি কত হাজি প্রতি বছর যায় গো তোমার সনে আমারও পাগল মন বেকুল হয়ে যাই গোরাও জাপানে কত হাজি প্রতি বছর যায় গো তোমার সনে আমারও পাগল মন বেকুল হয়ে যাই গোরাও জাপানে তোমাকে দেখার পুরা আশা তোমাকে দেখার পুরা আশা দাও দেখা দাও তুমি স্বপনে মোদের দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি হে নবী হে নবী হে নবী হে নবী দাও না দেখা তুমি শয়নে মোদের দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি কত কাফের দেখলো তোমায় মমিন না হয়েও তারা তোমার দিদার পেতে আমরা সবে হয়েছি পাগল পারা কত কাফের দেখলো তোমায় মমিন না হয়েও তারা তোমার দিদার পেতে আমরা সবে হয়েছি পাগল পারা এই আকতি কবুল কর এই আকতি কবুল কর যাও নিয়ে যাও পানে রওজা পাকের দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারই দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারি দেখা পেতে দু চোখ বুঝি হে নবি হে নবি হে নবি হে নবি দাও না দেখা তুমি শয়নে মোদের দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারি দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারি দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারি দেখা পেতে দু চোখ বুঝি দিবানিশি প্রতিক্ষণে তোমাকে খুঁজি তোমারি দেখা পেতে দু চোখ বুঝি